মুক্তি পাব সে রবের দরবারে আমরা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক নবীম সাল আলী সাল্লামের প্রতি যিনি তার উম্মতকে সকল কল্যাণকর দিক সম্পর্কে সুন্দর সুশিক্ষা দান করেছেন এবং যত ধরনের অকল্যাণ সে সম্পর্কে সতর্ক করেছেন সে নবীর প্রতি আমরা দুরুদ সালাম পেশ করি আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আজকে ইনশা আল্লাহ আমাদের খুদ্ায় আলোচনা হবে আল্লাহ সুবহানা তালা কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে তিনি মমিনদের গুণ বর্ণনা করেছেন ফলা খৌফুন আলাইহিম ওলাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয়ভীতি হবে না তাদের কোনো দুশ্চিন্তা হবে না লা খৌফুন আলাইহিম ওলাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয়ভীতি নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই এ ধরনের গুণ বর্ণনা করে আয়াত আল্লাহ সুবহান কোরআন মাজিদের বারোটি জায়গাতে উল্লেখ করেছেন প্রথম আমরা একটি গুণ নিয়ে গত খুদবায় আমরা আলোচনা করেছি প্রথম খুদবা ছিল আর সেটি হলো যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয়ভীতি নাই আজকে আমরা আরো কয়েকটি গুণ আলোচনা করব। আজকে যে গুণটি আমরা প্রথমে আলোচনা করতে চাচ্ছি সুরা বাকার আটত্রিশ নম্বর আয়াত পাঠ করেছি আল্লাহ সুহান এখানে এরশাদ করেন فمن تبع হুদায়া فلا خوف عليهم ولا هم يحزنون যারা আমার সুন্দর পথের অনুগামী হবে হেদায়েতের উপর যারা থাকবে যারা আমার হেদায়তকে কবুল করে নেবে আমি যা তাদেরকে আদেশ এবং নিষেধ করেছি তা নির্দ্বিধায় মেনে নেবে হেদায়েতের উপর থাকবে ফলা খৌফুন আলাইহিম ওলা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় ভীতি নেই তাদের কোনো ভয়ভীতি নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই আর ফালা খৌফুন আলাইহিম ওলাহম ইয়াহজানুনের ব্যাখ্যায় এমনি কাসির রহমতুল্লাহ আলাই তিনি সুন্দর কথা উল্লেখ করেছেন তা সুহানা ওয়া যখন আলোচনা করেছেন লা খৌফুন আলাইহিম তাদের কোনো ভয়ভীতি নাই এ কথার অর্থ হলো ফিমা ইয়াস্তাকবিলুনাহু মিনাল আখিরাহ তাদের ভয় নাই তারা যে আখেরাতগামী হবে আখেরাতে তাদের যা সম্মুখে হাজির হবে এতে তাদের কোনো ভয়ভীতি নেই ফলা খৌফুন আলাইহিম মানে তাদের পরকালে কোনো ভয়ভীতি থাকবে না কেননা পরকাল সম্পর্কে আমরা কিন্তু খুব ভালো করে জানি পরকাল হলো এমন দিন যেদিন সম্পর্কে আল্লাহ সুফান হওয়া তালা তিনি কোরআন মসজিদের বিভিন্ন জায়গাতে আলোচনা করেছেন সবচেয়ে ভীতিকর দিন সবচেয়ে ভয়ানক দিন মানুষের জীবনে যে দিনগুলি আসে দুনিয়ার দিন এগুলো সহজ দিন যতই কঠিন হোক না কেন পরকালের যে দিন কালকে আমাদের যে দিন সে দিনের কিন্তু তুলনাহীন তুলনা করতে পারবো না দুনিয়ার কোনো দিনের সাথে উদাহরণ দিয়ে তুলনা করা যাবে না সেদিনের ভয়ভীতি আল্লাহ সুবহান আলোচনা করেছেন প্রত্যেক দুগ্ধ পানকারিনী নারীরা তাদের সন্তানকে সেদিন ভুলে থাকবে ভুলে যাবে স্মরণই থাকবে না তার আর আল্লাহ সুবাহ তারা তাদের সম্পর্কে বলেছেন ও ও তাদা হামলিন হামলাহা এমনকি অনেক গর্ভধারিণী মায়েরা স্ত্রীরা তাদের গর্ভপাত হয়ে যাবে তারা জানতেই পারবে না এত কঠিন অবস্থা হবে আমরা তাহলে বুঝতে পেরেছি আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন সহজে বোঝার জন্য যে দিনটি কত কঠিন হবে কাল কেমতের দিন এত কঠিন হবে যা তুলনাহীন যার বর্ণনা দেওয়া যাবে না গর্ভধারিণী মায়েরা বাচ্চা প্রসব হবে তারা টের পাবে না কখন বাচ্চা প্রসব হয়ে গেছে তাদের কোনো হুশ থাকবে না কালকে আমাদের দিন নফসি নফসির ঘটনা চলবে নিজকে কিভাবে বাঁচাতে পারি এই জন্য দুনিয়ার ডান বামের কোনো খবর থাকবে না নিজের কোনো খবর থাকবে না শুধু নাফসি নাফসি আজকের এই কঠিন দিন কিভাবে নিজকে আমরা বাঁচাতে পারি আল্লাহ সুবহান তাআলা আরো উদাহরণ দিয়েছেন কালকে আমাদের দিন মানুষেরা তারা মাতাল হয়ে যাবে যেমন কেউ যখন মদ পান করে দিশে হুশ থাকে না তার কোনো দিশা হুশ থাকে না কি করবে কিভাবে কালকে আমাদের দিন অবস্থা হবে এমন তারা বেহুশ হয়ে পড়বে কোনো হুশ থাকবে না শুধু তার নিজকে বাঁচানোর জন্য আল্লাহ সুকনতা বলছে না দুনিয়ার মাতালের মতো মাতাল নয় যারা টলমটল করে এ ধরনের মাতাল নয় ওমাহুম বিসুকারা এরা তো মাতাল নয় উদাহরণস্বরূপ বুঝিয়েছেন আল্লাহ সুবাহ বরং ওলা কিন্না আজাব আল্লাহ সাদিদ আল্লাহর যে কঠিন আজাব এই আজাবে তারা ভীত হবে সব কিছু তাদের হারিয়ে যাবে তারা পাগলের রূপ ধারণ করবে টেনশনে পড়ে যাবে খুব ভীতিকর এক অবস্থা আল্লাহ আকবর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুহান সেই কঠিন দিনে আমাদেরকে তিনি নিরাপত্তা দান করেন হ্যাঁ নিরাপত্তা পাবে কারা আল্লাহ তালা যাদের সম্পর্কে বলেছেন আলাইহিম কাল কেয়ামতে মৃত্যুর পর থেকে নিয়ে তাদের সামনে যা আসবে তাতে তাদের কোনো ভয় থাকবে না ফালাহিম খৌফুন আলাইহিম আমরা অন্য আরেকটি আয়াত পড়তে পারি আল্লাহ সুবাহতাল্লাহ সুরা নামালের উননব্বই নম্বর আয়াতে ইরশাদ করেছেন মং বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন কাল কিয়ামতের দিন যারা দুনিয়াতে কল্যাণকর কাজ করবে ভালো কাজ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে তাদের জন্য প্রতিদান রয়েছে ফালাহু খৈরুন মিনহা তাদের অতি উত্তম প্রতিদান রয়েছে আর আল্লাহ সুবহানাহু বলেছেন ওহম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন সে ভীতিকর ভয়ঙ্কর দিনে তারা নিরাপত্তা লাভ করবে নিরাপদে থাকবে তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয়ভীতি থাকবে না কোনো ভয় ভীতি থাকবে না এই জন্য এমনি কাসি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন ফা আলাইহিম অথবা ফালা খৌফুন আলাইহিম এর অর্থ হলো তার মৃত্যুর পর থেকে নিয়ে সামনে যা আসবে এতে তার কোনো ভয় থাকবে না টেনশন থাকবে না এমনকি তার কোনো দুশ্চিন্তা থাকবে না দুশ্চিন্তা কিসে তিনি বর্ণনা করেছেন আই মিন দুনিয়া দুনিয়াতে অনেক কিছু ছেড়ে যাচ্ছে ইয়াতে তার কোনো দুশ্চিন্তা নাই আর এগুলো তো দুনিয়ার জিনিস এগুলো তো পরিত্যক্ত জিনিস আমি যা কিছু করেছি জীবনে একজন মানুষ আমরা আমাদের কথা বলি আমরা সবাই প্রবাসে রয়েছি প্রবাসে কেন এসেছি অর্থ উপার্জন করতে ঘর বাড়ি তৈরি করতে ছেলে সন্তান সুন্দরভাবে লালন পালন করতে তাদেরকে মানুষ করতে আমাদের খুব কম ভাইকে পাবো যাদের টার্গেট হলো আমরা দিনকে সুন্দর করতে এসেছি যা উপার্জন করি ভাই মাদ্রাসাতে লাগাই মসজিদে লাগাই এটিএমদের খাতে আমরা ব্যয় করি যা উপার্জন করি শুধুমাত্র খাওয়ার টাকাটুকু রাখি ভাঙ্গা একটা ঘর আছে যেখানে থাকতে পারি বাকি যা টাকা আছে সব আল্লাহর পথে ব্যয় করে দিই আমরা কি ধরনের বলতে পারবো একজনও পাবো না একজনও পাবো না দুনিয়ার জন্য হ্যাঁ দুনিয়ার জন্য এত কিছু এত কিছু এত কিছু দুনিয়ার জন্য করতে হয় নওয়াজবিল্লাহ বিন জালেক এত প্রয়োজন ছিল না এত প্রয়োজন ছিল না হ্যাঁ প্রয়োজন আছে আল্লাহ সুবহানাল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা আল্লাহ দুনিয়াতে যেগুলো কল্যাণ কর আমার জন্য সেগুলো তুমি আমাকে দাও পরকালে যা কল্যাণ কর সেগুলো আমাকে দাও দুনিয়াতে কল্যাণ কর কি যার মাধ্যমে আমি দুনিয়াতে এবং পরকালে আমি কল্যাণ লাভ করবো সেগুলো আমাকে দাও এমন অর্থ দাও যে অর্থের মাধ্যমে আমি দুনিয়াতে কল্যাণ লাভ করব। আর এই অর্থ দিয়ে আমি পরকালে কল্যাণ লাভ করব। এই অর্থ আমাকে দাও এর অর্থ কিন্তু এই নয় রব্বানা আতেনা দুনিয়া আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে দাও মানে কোটিপতি আমাকে করো যা মন চাই তা আমি করবো এই আমাকে দাও আর পরকালে পরকালটা প্রয়োজন নাই নওজুবিল্লা বিন্দালে একজন মমিনের কথা না একজন মমিনের ধ্যান ধারণা নয় তা এই চিন্তা সুচিন্তা নয় দুনিয়াতে তিনি উপার্জন করবেন তার দুনিয়া প্রয়োজন আখেরার প্রয়োজন নাই বরং আমাদের প্রয়োজন হলো আখেরাতে আমরা দুনিয়াতে যা করব এগুলোর আসল রহস্য হলো আমরা এগুলো পরকালের জন্য করব কালকে আমাদের জন্য করব কেন সেখানে যে ভীতিকর কষ্টকর আল্লাহ সুফানা তার পাপাচারী বান্দার জন্য যারা অন্যায় করে উঠেছে তাদের জন্য তিনি তৈরি করে রেখেছেন তা থেকে আমরা বেঁচে যাব আল্লাহ সুবাহ তাই তো তিনি বলেছেন মানজাবিল হাসানা যারা খুব সুন্দর সুন্দর কর্ম নিয়ে আমার কাছে উপস্থিত হবে কালকে কিয়ামতের দিন উপস্থিত হবে তাদের জন্য রয়েছে প্রতিদান আর তারা সেই দিন হবে নিরাপদ তারা নিরাপত্তা লাভ করবে সবাই নিরাপত্তা লাভ করবে না আজকে যারা সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছে পরকালকে ভুলে রয়েছে আর এই পরকাল তো অনেক দূরে রয়েছে কুফুরি কথা বলে একজন মানুষ যখন ইমান আমানের কথা বলা হয় আমলের কথা বলা হয় আরে রাখো মিয়া পরকাল দুনিয়াতে খাওয়া আগে বাঁচো খাইতে ফুর্তি করে এখন প্রয়োজন নওজুবিল্লাহ মিন্দা আলে একজন মমিন এই ধরনের উপহাস করতে পারে না পরকালকে নিয়ে যে দিনের কথা আল্লাহ সুফহান তারা বলেছেন খুব ভীতিকর একদিন কঠিন এক দিন আল্লাহ সুহান তার মোমিন বান্দাদেরকে তিনি ওই দিন নিরাপত্তা দেবেন এই জন্য আল্লাহ সুহান তাদের গুণ বর্ণনা করেছেন কারা তারা আমরা আয়াত পড়েছি সুরাবাকের আটত্রিশ নম্বর আয়াত ফামান বলেছেন যারা আমার অনুসরণ করবে যারা মেনে নেবে যারা সঠিক পথের উপর থাকবে সঠিক পথকে যারা গ্রহণ করবে তারা নিরাপত্তা লাভ করবে তারা দুনিয়াতেও দুনিয়াতেও নিরাপত্তা পাবে দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই ফালা খৌফুন তাদের কোনো ভয় নাই এবং পরকালে তাদের কোনো দুশ্চিন্তা নাই দুনিয়াতেও কোনো দুশ্চিন্তা নাই টেনশন নাই এর হলো মমিনের জীবন এর মমিনের জীবন সর্ব অবস্থায় মমিন আল্লাহর প্রতি সুন্দর ধারণা রাখে আমার জীবনে যা কিছু আমি চেষ্টার পর ঘটে গেছে এটি আল্লাহর পক্ষ থেকে কেউ বালা পড়ে যান তাই না আছে না বালা পথে পড়ে যান ছেলে মারা গেল মেয়ে মারা গেল স্ত্রী মারা গেল অসুস্থ হয়ে গেল নিজে অসুস্থ হলো তার পরিবার পরিজনের অসুস্থ অসুস্থের খবর বিদেশ থেকে পাচ্ছেন স্ত্রী আজকে অসুস্থ তাকে ডাকা নিতে হবে ইত্যাদি ইত্যাদি সর্ব অবস্থাতে প্রশান্ত তিনি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আমার করণীয় কিছু নাই টেনশন নাই আল্লাহ সুফহান যিনি বালা দিয়েছেন মুসিবত দিয়েছেন তিনি আবার বালা সরাতে পারেন মুসিবত সরাতে পারেন আলহামদুলিল্লাহ সর্বাবস্থাতে আলহামদুলিল্লাহ তার কোনো টেনশন নাই টেনশন করে না এটি একমাত্র মুমিনের জীবন আমাদের দুনিয়ার জীবনগুলো দেখবেন যারা দিন সম্পর্কে কিছুটা সুন্দর ধারণা রাখতে পারেনি আল্লাহর প্রতি যাদের সুধারণা নাই কুধারণা রয়েছে বালা মুসিবত আসলে কিন্তু খুব টেনশনে পড়ে যান হাই হুতাশ শুরু করেন হ্যাঁ কীভাবে হবে কি হবে এমন কি আমরা এমনও ভাইকে পেয়েছি একটু বিপদের ফলে নামাজ রোজা সব ত্যাগ করে দিয়েছে নমজুবিল্লা মিন তাহলে কেন শুধু কঠিন তার অবস্থায় জন্য একটু টেনশনে পড়েছেন নামাজ রোজা সব ত্যাগ করে দিয়েছেন বরং তার উচিত ছিল আল্লাহ তারা বলেছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো কিসের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে প্রথম আল্লাহ তালা বলেছেন যেই অবস্থা যত কঠিন হোক না কেন ধৈর্য ধারণ করো আল্লাহর প্রতি সুন্দর ধারণা পেশ করো সুন্দর ধারণা রাখো এই বালা মুসিবত আল্লাহ সুবহান তিনি দিয়েছেন ধৈর্য ধরতে হবে যতই কঠিন অবস্থা হোক না কেন কেননা আল্লাহ সুবহান তার সাথে আছেন তাকে সাহায্য করেন নবী আলী আসাল্লাম তার সাথীদের সাথে যখন তিনি হিজত করছিলেন আল্লাহ আকবর গাড়ি সাউরে যখন তিনি ছিলেন আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ ওই শত্রুদের পা আমরা দেখতে পাচ্ছি তারা যদি নিজ দিয়ে একটু শুধু আমাদের আমাদের দিকে চোখটা ফিরান মাথাটা যদি একটু নিচে করে দেখেন আমাদেরকে দেখে ফেলবেন নবী মুসাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ প্রতি সুন্দর ধারণা পোষণ করতেন তিনি কি বলেছিলেন তার সাথীকে আবু বকর কি মনে করো আমরা দুইজন আছি আমরা কি আসলে দুইজন আমাদের সাথে আরেকজন রয়েছেন কে আল্লাহ সুহান সুন্দর ধারণা এই মুসিবতে কে আমাদেরকে উদ্ধার করবেন আল্লাহ সুহান এটি হলো মমিনের জীবন যতই কঠিন তার কাছে মুসিবত আসুক না কেন তিনি কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না হ্যাঁ যেটি চিন্তা আসা মানুষের এটি স্বাভাবিক কষ্ট আসা স্বাভাবিক নবী সাল্লাহ আলি সাল্লামের ছেলে মারা গেলেন এব্রাহিম চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে কষ্ট পাচ্ছেন তিনি এটি স্বাভাবিক আল্লাহর প্রতি তিনি সন্তোষ যিনি আমাকে সুসন্তান দিয়েছিলেন তিনি নিয়েছেন যিনি আমাকে গিফট করেছিলেন তিনি আবার নিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ এদের আসলে কোনো ভয় নাই ভীতি নাই এই আমরা বলছিলাম যে তাহলে হেদায়তের উপর থাকতে হবে আল্লাহ তালা এই বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন এই জন্য নবী সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন জাহির বিন আবদুল্লাহ রদি তালাহু তিনি বর্ণনা করেন যে আমরা একতারে নবীম সাল্লাহ আলিয়াল্লামের নিকটে বসা ছিলাম তিনি সুন্দরভাবে ডাক টানলেন খপ্পান নবী সাল্লাহ আলী ওসাল্লাম সুন্দরভাবে রেখা দিলেন এবং আরও দুইটি দাগ দিলেন ডানে এবং বামে সুন্দর করে সোজা দাগ এরপরে দাগ এইভাবে ডানে এবং বামে তিনি দাগ দিলেন তার ডান দিকে বাম দিকে এইভাবে দাগ দিয়ে তিনি এরপরে মধ্য যে দাগ সুন্দর যে সরল রেখা সোজা রেখা এতে তিনি আঙ্গুল দিলেন হাত দিলেন হাত দিলেন এরপর আয়াত পড়লেন আল্লাহ তালা বলেছেন এটি হচ্ছে আমার পথ আর এই পথে তোমরা অনুসরণ অনুকরণ করো তথা ইসলামের অনুসরণ অনুকরণ করো আর আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল ডানে বামে অনেক পথ রয়েছে দুনিয়াতে শুধুমাত্র ইসলাম না কিন্তু ইসলাম ছাড়া আর ধর্ম নাই অনেক ধর্ম রয়েছে বারাউট অনেক ধর্ম রয়েছে অনেক মত রয়েছে অনেক পথ রয়েছে অনেক ইজম রয়েছে আমরা তরিকার শেষ খুঁজে পাবো না এত তরিকা এত তরিকা ইসলামের তরিকা ছেড়ে হাজারো তরিকার রূপ নিয়েছে আপনার করণীয় কি হবে নবী মুসাল্লাহ আলী ওসালামের সুন্দর দিক নির্দেশনা তিনি বললেন এটি হচ্ছে আমার পথ সুন্দর এই সুন্দর সঠিক পথের অনুসরণ অনুকরণ করো যেটি আমরা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নামাজি প্রতিটি রাখাতেই আমরা পড়ি ইহদিন আমরা নামাজে দাঁড়িয়ে সুন্দর একটি কামনা করি আর এই কামনা হলো হেদায়তের কামনা আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও সঠিক পথ দাও জন্য বান্দার জীবনে আমাদের জীবনে দুনিয়াতে সবচেয়ে বড় যেটি পাওনা সবচেয়ে বড় যেটি নিয়ামত সেটি হচ্ছে হেদায়তের নিয়ামত আল্লাহর সঠিক পথের উপর থাকার নিয়ামত এমনকি শুধু ইসলাম মুসলিম হওয়াটি যথেষ্ট নয় পরিপূর্ণ যদি মুসলিম তিনি না হন তিনি যদি ভ্রান্ত মুসলিম হন নাম মুসলিম আছে কিন্তু এ ধরনের অনেক ভাইরা যারা খেলা দেখেন খেলা দেখতে যে এমন এক দেশের তারা পক্ষে অংশগ্রহণ করেছেন বলেছেন তারা মুসলিম এই জন্য অথচ তারা মুসলিম নয় অথচ তারা মুসলিম নয় নামে তারা মুসলিম ভ্রান্ত নাম দিলে সেটি মুসলিম হতে পারে না এই জন্য কোরআন এবং সুন্না থেকে যারা দূরে সরে পড়েছেন তাদেরকে আমরা হেদায়তের উপর আছেন এই কথা আদৌ বলতে পারি না এই জন্য আল্লাহ সুহান সুন্দরভাবে বুঝিয়েছেন যে অনেক দল হবে অনেক পথ হবে তোমরা সঠিক পথের অনুসরণ করো নবী সাল্লাম এমনটি বলেছেন যে এই যে পথ দেখো এটি হলো আমার পথ ইসলামের পথ ইমানকে নির্ভেজাল করার পথ যেই পথ আল্লাহর নেবী রেখে গেছেন সেই পথের ওপর বহাল থাকতে হবে অবিচল থাকতে হবে এর মাধ্যমে আল্লাহর কাছে নিরাপত্তা পাওয়া যাবে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আমরা অনেক সময় বুঝতে ভুল করেছি যে তরিকা তো অনেক একটি মানলেই হবে তাহলে দিন তো অনেক একটি মানলেই হবে কথাও বলতে পারি আমরা অনেকে বলেন কিন্তু যে এই তরিকা হলো অমুক তরিকা অমুক তরিকা এর সিলসিলা অমুক থেকে এসেছে নওজুবিল্লাহ মিন আলেক আল্লাহ নেবী থেকে এসেছে এটা আবার বলতে পারে না সহজ পথ আল্লাহ নেবী থেকে এ পথ এসেছে আমার এই সিলসিলা হলো আল্লাহ নেবী থেকে এটি দরকার যিনি বলবেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি ফলো করি আতিউল্লাহ আতিউর রসুল এ কথা না বলে আজকে তরিকার শেষ নাই মত এবং মতের কোনো শেষ নাই কত ধরনের মত রয়েছে আর সেই ক্ষেত্রে কিন্তু কোরআন এবং সুন্নাকে আমরা সামনে রাখতে পারি না হৃদয়ের থেকে তারা অনেক দূরে এই জন্য আল্লাহ সুবাহতলা যাদের সম্পর্কে তিনি বলেছেন তাদের কোনো ভয়ভীতি নাই তারা কারা তারা যারা সঠিক পথের উপর রয়েছেন ইসলামকে সুন্দরভাবে মেনে নিয়েছেন তারা হলেন সঠিক পথের ওপর এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে কাল কেমতের দিন তারা আল্লাহর কাছে মুক্তি লাভ করবেন তাহলে আমাদের কাছে খুব স্পষ্ট মুক্তি লাভ করবেন যারা তাদের আমলে শির্কের সংমিশ্রণ ঘটায়নি বিদাতের সংমিশ্রণ ঘটায়নি কালকে একজন মুরব্বী ইন্ডিয়া থেকে ভিজিটে এসেছেন আল্লাহ আকবর তিনি বলছেন সৌদি আরব বেড়াতে এসেছি ভিজিটে এসেছি আমার প্রাণ ঠান্ডা হয়ে গেছে নির্ভেজাল ইসলাম পেয়ে আমাদের ইসলাম কবর পূজার ইসলাম মাজার পূজার ইসলাম পীর পূজার ইসলাম কত ধরনের খানকা বোঝার ইসলাম আমাদের পরিচয় আমরা হারিয়ে ফেলেছি আমাদের ইমান আকিদা নষ্ট করে ফেলেছি একই আমাদের ইন্ডিয়াতে একই পাকিস্তানে একই বাংলাদেশে এ ধরনের অনেক দেশ রয়েছে অনেক দেশ রয়েছে যাদের আসল হলো যত ধরনের ব্যক্তি পূজা আসল ইসলামকে হারিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ এখানে এসে দেখি এত সুন্দর এত সুন্দর আল্লাহ আকবর তিনি বর্ণনা করছেন সুন্দর দেশের ইসলামের দিক নির্দেশনাগুলো আমাকে অনেক আনন্দ দিচ্ছে অনেক আনন্দ পাচ্ছে বুঝতে পেরেছেন তিনি আসলে জ্ঞানী মানুষ প্রাণপ্রিয় দিনী ভাইরা এই জন্য মুসলিম শুধু ইসলামের দাবি দিলেই কিন্তু যথেষ্ট নয় ইসলামের দাবি দিলেই যথেষ্ট নয় হেদায়াত যেটি হেদায়ত হলো নিরাপত্তা পাবেন তারা আল্লাহ সুবহান তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাযীনা আনু ওয়া লাম ইয়ালবিসু ইমান বিযুলম উলাইকা উলাই আমন ওয়া হুম মুহতাদুন কারা হেদায়েত প্রাপ্ত সবাই কিন্তু না সবাই হেদায়েত প্রাপ্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি হেদায়েত দেন আল্লাহ তাআলা এখানে আন আনআমের বিরাশি নম্বর আয়াতে ইরশাদ করেছেন আল্লাযীনা আমানু যারা ইমান এনেছেন আমরা ঈমান এনেছি এবং তাদের ইমানের মাঝে জুলমের সংমিশ্রণ ঘটায়নি তথা শিরিককে সংমিশ্রণ করে ফেলেনি আজকে ছোট্ট সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়েছিল সন্তান আসছে না এটি একটি বিষয় কোথায় পাবো একে সন্তান কোথায় পাবো সন্তান মসজিদে পাওয়া যায় না দোয়াতে হবে ডান বামে যেতে হবে পশ্চিম থেকে পূর্বে অনেক স্থান রয়েছে সেগুলোতে যেতে হবে কত ধরনের পরাণ রয়েছে কত ধরনের রশি রয়েছে নির্দিষ্ট করে তারা বলে ফেলেন উমুকের কাছে গেলে সন্তান পাবো নওজুবিল্লা মির্দাল মুসলিমের আকিদা হতে পারে শিরকের সংমিশ্রণ ঘটিয়ে ফেলেছে ইমানকে ইমানকে নষ্ট করে ফেলেছে এই ইমান দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না নিরাপত্তা পাওয়া যাবে না নিরাপত্তা পেতে হলে আল্লাহ সুবাহন তারা বলেছেন যারা তাদের ইমানকে নির্ভেজাল করেছে যত ধরনের শির্ক এবং বিদাত থেকে বড় বড় অন্যায় থেকে নির্ভেজাল ইসলাম মানে নির্ভেজাল আল্লাহ সুবাহ তাদের সম্পর্কে বলেছেন উলাই কালাহুল আম তাদের জন্যই রয়েছে নিরাপত্তা দুনিয়াতে এবং পরকালে দুনিয়াতে এবং পরকালে তাদের জন্য নিরাপত্তা রয়েছে ওহম মুহতাদুন এবং তারাই হলেন সঠিক পথের উপরে তারাই হলেন হেদায়তপ্রাপ্ত আমরা স্পষ্ট হতে পেরেছি যে হেদায়তপ্রাপ্ত কারা এই জন্য নবীবু সাল্লাম আসাল্লাম তিনি বেশি বেশি দোয়া করতেন ইয়া কলবি আলা দিনিক হে আমার হৃদয়ের পরিবর্তনকারী তুমি হৃদয়কে পরিবর্তন করতে পারো তুমি আমার হৃদয়কে স্থির রাখো কলবি আলা দিনিক তুমি আমার হৃদয়কে দিনের উপরে অটল রাখো অবিচল রাখো সুন্দর যে দিন তুমি দিয়েছো তার জন্য আমি অনুসরণ করতে পারি আমাদের কাছে কিন্তু খুব স্পষ্ট খুব স্পষ্ট এজন্য আমরা যে দোয়াগুলি করি তার মাঝে সুন্দর সুন্দর দোয়া রয়েছে আল্লাহ সুবাহতাল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন সুরত আলী ইমরানের আট নম্বর আয়াত রব্বানা লা তুজি কলুবানা বাদা ঈদ আল্লাহ তুমি আমাদের এই হৃদয়কে বক্র করে দিও না বাঁকা করে দিও না হেদায়ত দেওয়ার পরে লা তুজি কলুবানা বাদা ঈদ হাদাইতানা আমাদেরকে হেদায়ত দিয়েছ হেদায়ত পেয়েছি হেদায়তের পরে আবার যেন আমরা গুমরা না হয়ে যাই হেদায়ত থেকে দূরে সরে না পড়ে যাই সঠিক দিন থেকে যেন আমরা ভ্রান্ত পথ অবলম্বন না করি আমরা ভ্রান্ত না হয়ে যাই পথভ্রষ্ট না হয়ে যাই আমাদেরকে তুমি সাহায্য করিও রব্বানা লা তুজি কলুবানা বাদা ঈদ হাদাইতানা এই জন্য মমিন সবসময় আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ আমাকে সঠিক পথে রাখো এই দুনিয়াতে কত ধরনের পথ কত ধরনের মত তোমার হাবিব আগেই বলে গেছেন চোদ্দ শত বছর আগে বলে গেছেন আমার পরে যারা তোমরা দুনিয়াতে বসবাস করবে আসবে তোমরা অনেক ধরনের পথ দেখবে অনেক ধরনের মত দেখবে সুন্নতি ওই অবস্থায় তোমাদের উচিত হবে আমার সুন্নকে আঁকড়ে ধরা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরা অন্য বর্ণনাতে এসেছে এই জন্য সর্বদাই আমাদের কর্ম হবে আমরা ফলো করব কোরআন এবং সুন্নাকে তাহলে হেদায়তের উপর থাকতে পারবো এদের জন্য কোনো টেনশন নাই এরপরে আমরা দ্বিতীয় আরেকটি গুণ বলবো এ ধরনের আয়াত বেশ কয়েকটি সুরা বাকার বাষট্টি নম্বর আয়াত সুরা মায়েদার উনসত্তর নম্বর আয়াত এবং সুরা বাকার দুইশত সাতাত্তর নম্বর আয়াত এর অর্থ হলো আল্লাহ তালা এখানে বিশেষ যে দিকটি উল্লেখ করেছেন যারা ইমানের পর আমল করে তাদের কোনো ভয়ভীতি নাই শুধু ইমান নাই ইমানদার কিন্তু আমলহীন আমল নাই তার নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাকাত দেন না পর্দা পশিদার খেয়াল করেন না হালাল হারামের বাঘ বিচার করেন না ইমানদার তারা এরা এমন ইমানদার যে ইমানের মাধ্যমে তারা নিরাপত্তা লাভ করতে পারেন না ক্ষতিগ্রস্ত হবেন এই ইমান আসলে ইমান নয় এই ইমান অনেক সময় ইমান নয় কেননা যিনি ইমানের দাবি করবেন ইমানের দাবি যিনি করেছেন ইমান বলা হয় কৌলুন বিল্লিসান মুখ দিয়ে সুন্দরভাবে উচ্চারণ করা কালিমাতু তৌহিদ সেটি মুখ দিয়ে উচ্চারণ করা আর ও তসদিকুন বিল কলব হৃদয়ে সেটিকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা ও আমালুন বিল জাওয়ারেহ এবং শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এর মাধ্যমে বাস্তবে রূপদান করা একে ইমান বলে শুধু মুখ দিয়ে বলা নয় অনেক হিন্দুরা রয়েছে যারা এইভাবে বলে ফেলে লাহ মুখ দিয়ে বলে না লা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলে ফেলেছে অথবা মুখ দিয়ে হাজার বার দিনে হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু এর যে দাবি সে দাবিকে ঠিক করতে পারেনি সে শিরিক করেছে আবার লা ইলাহা এমনি নষ্ট করে ফেলেছে এ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তিনি বিন্দু মাত্র উপকৃত হতে পারেন না তাহলে লা ইলাহ যিনি পাঠ করবেন আসলে তিনি মুখ দিয়ে উচ্চারণ করবেন অর্থ সুন্দরভাবে বুঝবেন এই কথা যা দাবি করে দাবি তিনি মেনে নেবেন সত্যায়ন করবেন কর্মের মাধ্যমে যিনি বলেছেন লা ইল্লাল্লাহ তার প্রতি প্রথম খরচ নামাজ পড়তে হবে নাকি নামাজ পড়তে হবে না নাকি রোজা রাখতে হবে না হজ করতে হবে না আপনি কিসের দাবি দিয়েছেন আপনি বলেছেন যে আমি মেনে নিলাম সত্যিকার মাহবুদ হলেন আল্লাহ সুবহানাহ যার উপাসনা করতে হবে যার ইবাদত করতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন এক আল্লাহ সাক্ষ্য দিয়েছেন এরপরে না করতে পারবো না মুখ দিয়ে বলেছি তো মুখ দিয়ে বলেছি যে না আমি খেয়ে নেব আমি আজকে পোলাও খাবো মুখ দিয়ে বলেছি পেটে চলে গেছে আসলে কি পেটে গেছে নাকি নাকি তার জন্য কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে আছেন এ ধরনের কিছু ভাইয়েরা যারা বলেন মুখ দিয়ে লাহ পাঠ করেছি যথেষ্ট হয়েছে সম্মিত দিনী ভাইরা এই আমাদের আমল করতে হবে তারা নিরাপত্তা পাবেন কেননা এই ধরনের আয়াত কিন্তু অনেক আল্লাহ সুমতলা বলেছেন মানা আমানা বিল্লাহি যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ও আমিলা সলিহা এবং সুন্দর কাজ করেছে যত আল্লাহ সুবাহানতাল আদেশ এবং নিষেধ এগুলো হলো সুন্দর কাজ সুন্দর কাজ করেছেন ফালাহুম আজরুহুম ইন্দার বিহিম তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে ওলা খৌফুন আলাইহিম ওলা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো ভয়ভীতি নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই আল্লাহ আকবর ইমানের পরে তাহলে সুন্দর কর্ম করতে হবে প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা আমাদের কাছে খুবই স্পষ্ট কালকে আমাদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া নিরাপত্তা দান করবেন তার বিশেষ ব্যক্তিদেরকে যারা ভিআইপি ব্যক্তি হবেন যারা তার গেস্ট হবেন আল্লাহর মেহমান কিন্তু সবাই নয় আল্লাহর বান্দা সবাই যতক্ষণ পর্যন্ত তার গোলামি না করতে পারবে পরিপূর্ণ বান্দা হতে পারবে না একজন কাফের সেও কিন্তু আল্লাহর বান্দা নাকি আল্লাহর বান্ধা নন কোথা থেকে এসেছেন তিনি আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার বান্দা কিন্তু তার প্রকৃত বান্দা তিনি নন তিনি বান্দা আব্দ এ আব্দ আব্দ ইবাদত যেটি করতে হবে তাকে দাসত্ব করতে হবে দাসত্বকে অস্বীকার করেছেন দাসত্বকে অস্বীকার করেছে যেহেতু দাসত্বকে অস্বীকার করেছে আল্লাহর আল্লাহর বান্দা প্রকৃত বান্দা থেকে তিনি বের হয়ে গেছেন কেন তার দাসত্ব স্বীকার করে নেননি এই জন্য প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা আমাদেরকে আল্লাহর যে আদেশ এবং নিষেধ রয়েছে সেগুলোকে মেনে নিতে হবে এটি হচ্ছে আমাদের ইমানের দাবি যার মাধ্যমে আল্লাহর কাছে আমরা মুক্তি পেতে পারি দুনিয়াতে আমরা প্রশান্তিতে থাকতে পারবো এবং পরকালেও আমরা টেনশন মুক্ত থাকতে পারবো যেই দিন হলো কঠিন দিন এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুহামত আমাদের সকলকে সুন্দরভাবে দিন বুঝার তৌফিক দান করুন আমাদের যে কর্ম রয়েছে যে কর্মগুলো আল্লাহ সুহান হতালার কাছে আমরা প্রশান্তিতে থাকতে পারবো টেনশন মুক্ত থাকতে পারবো এবং জান্নাত লাভ করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কর্মগুলি আমাদের মাঝে সুন্দর করে দেন আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম সহি মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিস আমরা পাঠ করেছি আবু হরেইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যত ধরনের দুনিয়াবি সৌন্দর্য যে আমাদের চেহারা আল্লাহ সুবহানাহু ওয়া দিয়েছেন এই চেহারা বডি অথবা যে নিয়ামত রাজি দিয়েছেন অর্থ সম্পদ আল্লাহ নিয়ে বলেছেন আল্লাহ সুবাহ তোমাদের চেহারার দিকে দেখেন না আর তোমাদের অর্থ সম্পদের দিক দেখেন না কে কত অর্থ উপার্জন করতে পেরেছ কে কত বেশি উপার্জন করতে পারো কার দুনিয়াতে কয়শো বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে কত বেশি উপার্জন করতে পেরেছে আল্লাহ তালা এটি ভূক্ষেপ করেন না কেন কেননা যে চেহারা যে আমাদের ফেস আমাদের বডি এই বডি কে দিয়েছেন নাকি আমাদের নিজের হাতের উপার্জনের ফল এটি না এটি আল্লাহ সুহানা তারা দিয়েছেন আমরা যে অর্থ উপার্জন করি অর্থ এই অর্থগুলো কার আমরা ইচ্ছা করলে কি কোটিপতি হতে পারবো আর এই কোটিপতি যদি সবাই হতে পারতেন ইচ্ছে করলেই পারতেন তাহলে তো আমরা সবাই কোটিপতি হতে পারতাম নাকি কেউ অন্যায় করে শুধু কোটিপতি হতে পারে সেটিও তো মাপ কাঠিয়ে নয় যারা চোর ডাকাত রয়েছেন গুন্ডা রয়েছেন তারা কি কোটিপতি নাকি কেন কোটিপতি নন তারা তো চুরি করে কষ্ট করে না কষ্ট ছাড়াই উপার্জন করব। কয়জন চোর রয়েছে কোটিপতি তাহলে কেউ অন্যায় করেও সে কোটিপতি হতে পারে না ভালো কাজ করেও সে কোটিপতি হতে পারে না এই গিফট হলো আল্লাহর পক্ষ থেকে দান হলো আল্লাহ তালা যাকে চান তাকে তিনি দান করেন যাকে তিনি দান করেন তাকে তিনি ভালোবেসে পরীক্ষার জন্য দান করেন যাকে তিনি দান করেন না তাকেও তিনি ন্যায় নিষ্ঠার ভিত্তিতে তাকেও ভালোবেসে তাকেও পরীক্ষা করার জন্য তিনি দেন না তাহলে দেওয়া না দেওয়া উভয়টা আমাদের কল্যাণ রয়েছে দেওয়ার চেয়ে অনেক ক্ষেত্রে না দেওয়াতে অনেক কল্যাণ রয়েছে অনেক কল্যাণ রয়েছে কেননা অর্থ সম্পদ পেলে মানুষ সুন্দরভাবে নিজকেও চিনতে পারে না রবকেও চিনতে পারে না অনেকে সবাই নয় আল্লাহ সুবাহতালা আবু বকর তালা যাদেরকে তিনি ধনী করেছেন উসমান রদিউল্লাহ তালানো তারা চিনেছেন রবকে অর্থ খরচ করেছেন এখনও যারা ভালো মানুষ রয়েছেন অর্থকে সুন্দরভাবে ব্যবহার করেন কিন্তু অর্থ অনেক সময় ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায় এই আমি এভাবে বলেছি যে অনেক সময় না দেওয়াতেই কল্যাণ রয়েছে অর্থ সম্পদ যাদের কম তার আগে জান্নাতে চলে যাবে হিসাব তাদের কম নবীম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আল্লাহ সুফানা তোমাদের চেহারার দিকে দেখেন না যে তার চেহারা কার কত সুন্দর অর্থ সম্পদ কার বেশি আল্লাহ সুবাহ কোন দিকটি দেখেন আল্লাহ নিয়ে বলেছেন ওলাকে নিয়ন্দ্র ইলা কলু বেকুম আল্লাহ তোমাদের অন্তরগুলো শুধু দেখেন হৃদয়গুলো যে তোমরা হৃদয়কে কত ফ্রেশ করতে পেরেছ ও আমালিকুম এবং তোমাদের কর্ম দেখেন শুধু হৃদয় নয় আবার কেউ যদি আবার ভুল বুঝে যে না আমি অন্যায় করি না কারোর প্রতি হিংসা করি না কারোর সাথে কখনো মিথ্যা বলিনি প্রতারণা করিনি ধোকা দেইনি এগুলো আমার গুণ নয় আমি করিনি আমি ফ্রেশ আমার অন্তর ফ্রেশ আমাকে যেমন দেখছেন আমার অন্তর ফ্রেশ কিন্তু আমল করি না আমার অন্তর ভালো আল্লাহর প্রতি আমার খুব বিশ্বাস আছে মানুষকেও ভালোবাসি কিন্তু আমল করতে চাই না না এটিও দেখেন আল্লাহ আল্লাহ সুবাহ এটিও দেখেন না বরং আল্লাহ সুবাহ তিনি অন্তর দেখেন যে অন্তরটি রবের জন্য বিনয়ী আনুগত্য স্বীকার করেছে আমল সুন্দর করেছে আল্লাহ সুবাহ শুধু এতটুকু দেখেন হৃদয় দেখেন আর আমলগুলি দেখেন কে কত সুন্দরভাবে বিশ্বাস করে আল্লাহকে ভালোবাসেন আমল বেশি করেন নামাজ পাঁচক্ত পড়েন তাহাজুদ পড়েন তার জাকাত আদা করেন আরও দান খারাপ করেন মানুষের সাথে ভালো আচরণ করেন এগুলো হলো মাধ্যম যে মাধ্যমে আল্লাহর কাছে আমরা আমরা মুক্তি পাব আল্লাহ সুমত একইভাবে সুরা মায়েদার উনসত্তর নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাদিন আমন ওয়াল্লাদিন হাদু ও সাবিউন ওয়ান নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন এখানে অনেকগুলো গুণ বর্ণনা করেছেন যারা ইহুদি নাসারা সবে এরপরে তিনি বলেছেন যারা ইমান এনেছে এবং কর্ম করেছে সুন্দর তাদের কোনো ভয়ভীতি নাই এবং তাদের কোনো টেনশন নাই তাদের কোনো ভয়ভীতি নাই এবং তাদের কোনো টেনশন নাই একইভাবে সুরা বাকারা দুশত সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ইন্দিন আমানু যারা ইমান এনেছে এবং উত্তম কাজ করে ওয়াকামুসলা ওয়াতা এখানে আরো সুন্দর সুন্দর গুণ উল্লেখ করেছেন ইমান এনেছে ইমানের পর সুন্দর আমল করে আর আমলগুলো কি ওয়াকমুসলা নামাজ কায়েম করে ওয়াতাউজ্জাকা এবং জাকাত প্রদান করে লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ সুবহানাহু কাছে তাদের প্রতিদান রয়েছে তাদের কোনো ভয় ভীতি নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই সুপ্রিয় উপস্থিতি আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু তার বিশেষ বান্দাদেরকে তিনি প্রশান্তি দান করেন তারা সবসময় প্রশান্ত হন দুনিয়াতে এবং পরকালে সবচেয়ে কঠিন দিন যেটি ভীতিকর দিন সেদিন আল্লাহ সুহানা হওয়া তালা তাদেরকে টেনশন মুক্ত করেন দুশ্চিন্তা মুক্ত করেন আর তারা হলেন আল্লাহর একনিষ্ঠ যারা বান্দা আমরা যে গুণগুলি বর্ণনা করেছি আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবাহতালা আমাদের সকলের যে আমলগুলিতে ত্রুটি রয়েছে আল্লাহ সুবাহতালা সেই ত্রুটিগুলোকে দূর করার তৌফিক দান করুন যে আমলগুলি ভেজালযুক্ত হয়ে গেছে আল্লাহ তালা সেগুলোকে সুন্দর করে দিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز